আউজুবিল্লাহিমিনাশাইতানিরাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা সঈদিনা মোহাম্মদ ওয়াল আলিহি ওয়াসাহাবিহি ওয়াসাল্লাম তসলিমান কাসির সুরাতুল ফাজর সেখানে কেয়ামতের যে দৃশ্য আল্লাহ সুবাহতাল্লাহ অঙ্কন করেছেন তার বর্ণার দিকে আমরা যাচ্ছি একুশ থেকে তিরিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন কাল্লা إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا না এটা কখনোই ঠিক নয় এই পৃথিবীকে যখন সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এবং যখন তোমার রব উপস্থিত হবেন এবং উপস্থিত হবে সারিবদ্ধভাবে ফেরেস্তারাও وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى সেই দিন জাহান্নামকে হাজির করা হবে এবং তখন মানুষ বুঝতে পারবে তার কি করা উচিত ছিল কিন্তু সেই বুঝ সেই অনুধাবন সেটা সেই দিন তার কি উপকারে আসবে يقول يا ليتني قدمت لحياتي সে বলতে থাকবে হায় আফসোস আমার এই জীবনের জন্য যদি আমি আগেই কিছু পাঠিয়ে দিতে পারতাম فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد আল্লাহ সুবাহতাল্লাহ তিনি বলছেন সেই দিন আল্লাহর শাস্তির মতো শাস্তি কেউই দিতে পারবে না এবং তার বাঁধনের মতো শক্ত বাঁধন কেউই দিতে পারবে না يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ সুবাহতাল্লাহ তিনি আরও বলছেন সেই দিন বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের দিকে ফেরত আসো তুমি তোমার রবের দিকে ফেরত এসো প্রশান্ত এবং সন্তোষ ভাজন হয়ে খুশি এবং শান্তির সঙ্গে এবং তুমি আমার এবাদ বা আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে তুমি প্রবেশ করো সুরাতুল ফাজর এই সুরার শেষের দিকে আল্লাহ সুবাহতাল্লাহ কেয়ামতের কিছু দৃশ্য আমাদের সামনে অঙ্কন করেছেন একদিকে মানুষের মধ্যে সেই ভীতি এবং আতঙ্ককে তিনি ফুটিয়ে তুলেছেন যখন কিনা মানুষ নিজেদের চোখের সামনে জাহান্নামকে উপস্থিত দেখতে পাবে সেই দিন মানুষ আফসোস করে বলতে থাকবে যদি সে এই কঠিন দিনের জন্য আগেই কিছু ভালো কাজ ভালো আমল সে পাঠিয়ে দিতে পারত তাহলে তার কতই না উপকার হতো কিন্তু সেই দিনে সেই বুঝ সেই দিনে সেই আফসোস এটা তার কোনো উপকারেই আসবে না আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন সেই দিন আল্লাহর শাস্তির মতো কঠিন শাস্তি কেউই দিতে পারবে না এবং তার বাঁধনের মতো শক্ত বাঁধন কেউই দিতে পারবে না একদিকে যখন পাপি বান্দাদের এই অবস্থা অপরদিকে আল্লাহর যারা অনুগ্রহপ্রাপ্ত নেককার বান্দা তাদের হবে সম্পূর্ণ ভিন্ন চিত্র সেই নেক বান্দাদের পরিণতি সম্পর্কে উল্লেখ করে আল্লাহ সুহামতাল্লাহ বলছেন ইয়া আইয়া তুহান নাফসুল মুতমা ইন্না চরম ভয়ভীতির মধ্যেও সেই ব্যক্তিরা থাকবেন প্রশান্ত চিত্তের অধিকারী শান্ত মনের অধিকারী একদিকে পাপি এবং অবাধ্য বান্দাদেরকে যেখানে শাস্তির মুখোমুখি হতে হচ্ছে এবং শক্ত কঠিন বাঁধনে তাদেরকে তাদেরকে বেঁধে ফেলা হচ্ছে অপরদিকে এই বান্দাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ মুক্তি এবং প্রশান্তির দিকে আহ্বান করছেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ইরজি ইলা রব্বিকি রাদিয়াতম মারদিয়া এবং আরও বলা হচ্ছে ফাদ খুলি ফি ইবাদি তোমরা আমার বান্দাদের মধ্যে আমার ইবাদ তাদের সঙ্গে একত্রিত হয়ে মিলেমিশে ভালোবাসায় একাকার হয়ে যাও খুলি জান্নাতি এবং তোমরা প্রবেশ করো আমার জান্নাতে প্রথম দৃশ্যে যেখানে আলোচ মহাতালা বর্ণনা করছিলেন সারিবদ্ধভাবে ফেরেস্তাদের সেই বিচারের ময়দানে উপস্থিত হওয়ার দৃশ্য সেই কঠোর সামরিক দৃশ্যের বিপরীতে এখানে আলোচ মহাতাল উপস্থাপন করেছেন একটি প্রশান্ত দৃশ্য যা অতি কোমল সম্বোধন এবং ভাবধারায় পরিপূর্ণ অবস্থার বিপরীত অবস্থা বর্ণনা এবং সে অনুপাতে উপযুক্ত শব্দ নির্বাচনের মাধ্যমে আল্লাহ সুবাহতাল্লাহ এই চিত্রকে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন বিপরীতধর্মী এই দুইটি দৃশ্য এর উপস্থাপন আমাদের মনকে করে আন্দোলিত আল্লাহ সুবাহতাল্লাহর কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই সমস্ত প্রশান্ত চিত্তের অধিকারী বান্দাদের মধ্যে সামিল করেন যাদেরকে উদ্দেশ্য করে বলা হবে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি তোমরা আমার প্রিয় সন্তর্ভাজন বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে তোমরা দাখিল হয়ে যাও প্রবেশ করো ওসলাল্লাহ তাল্লাহ সঈদিন মোহাম্মদ ওয়াইল আলহি ওসাহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহি রবিল আলমিন